মোরা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পথে ডাকি বলে মোরা বিদ্রোহী অন্যায় প্রতিবাদ করি বলে মোরা বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী মোরা বিদ্রোহী মোরা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী দিকে দিকে অন্যায় অবিচার পাই না কেন মোরা সুবিচার দিকে দিকে অন্যায় অবিচার পাই না কেন মোরা সুবিচার করবি মুসলমানের উপর করবি অত্যাচার মুসলমানের উপর প্রতিবাদ করলে অপরাধী বিদ্রোহী ওরা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী মোরা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পথে ডাকি বলে মোরা বিদ্রোহী অন্যায় প্রতিবাদ করি বলে মোরা বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী জেহাদের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী মোরা বিদ্রোহী মোরা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি অপরাধ করেছিল তোরা অসমের মুসলমানিরা কি অপরাধ করেছিল তোরা অসমের মুসলমানিরা মারিল কত অবুজ শিশু মরল কত অবুজ শিশু তুলিলে আওয়াজ বলে জঙ্গিবাদী বিদ্রোহী মোরা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী মোরা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পথে ডাকি বলে মোরা বিদ্রোহী অন্যায় প্রতিবাদ করি বলে মোরা বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী জেহাদের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী মোরা বিদ্রোহী মোরা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী অতি সুন্দর কথা মুজফর নগরীর মা বোনেরা ইজ্জত হারালো কেন তারা মুজফর নগরীর মা বোনেরা ইজ্জত হারালো কেন তারা এই সব কথা যখন ভুলি সব কথা যখন বলি তখন বলে মৌলবাদী বিদ্রোহী মোরা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পথে ডাকি বলে মোরা বিদ্রোহী অন্যায়ের প্রতিবাদ করি বলে মোরা বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী জেহাদের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী মোরা বিদ্রোহী মোরা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী মোদের প্রতি একই অবিচার মসজিদ ভেঙে করে আনা চায় মোদের প্রতি একই অবিচার মসজিদ ভেঙে করে অনাচার মসজিদ ভেঙে গড়বে মন্দির মসজিদ ভেঙে গড়বে মন্দির প্রতিবাদ করলে উগ্রবাদী বিদ্রোহী মোরা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পথে তা কি বলে মোরা বিদ্রোহী অন্যায় প্রতিবাদ করি বলে মোরা বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী জেহাদের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী মোরা বিদ্রোহী মোরা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখিলে তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে তালেবান ওর সাইফুদ্দিন তাই ভয় নাহি পাই ওর সাইফুদ্দিন তাই ভয় নাহি পাই জীবন চলে যায় যদি বিদ্রোহী মোরা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পথে ডাকি বলে মোরা বিদ্রোহী অন্যায়ের প্রতিবাদে করি বলে মোরা বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী জেহাদের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী মোরা বিদ্রোহী মোরা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী